আকাশের মিটি মিটি তারা পাহাড়কে ধুয়ে পড়া ঝর্ণা ধারা আকাশের মিটি মিটি তারা পাহাড়কে ধুয়ে পড়া ঝর্ণা ধারা অপরূপ সুন্দর বসুন্ধরা অপরূপ সুন্দর বসুন্ধরা আর কেহ নয় প্রভু তোমার গড়া আর কেহ নয় প্রভু তোমার গড়া আকাশের মিটি মিটি শুভ্রতারা পাহাড়কে ধুয়ে পড়া ঝর্ণা ধারা আকাশের মিটি মিটি তারা পাহাড়কে ধুয়ে পড়া ঝর্ণা ধারা অপরূপ সুন্দর বসুন্ধরা অপরূপ সুন্দর বসুন্ধরা আর কেহ নয় প্রভু তোমার গড়া আর কেহ নয় প্রভু তোমার গড়া আধারের চাদরে ঢাকা ওই রাত নিশীতের বুক ছিঁড়ে আলোর প্রভাত আধারের চাদরে শীতের বুক ছিঁড়ে আলোর প্রভাত আখি মে জেগে ওঠা ফুলের পাড়া আখি মেলে জেগে ওঠা ফুলের পাড়া আর কেহ নয় প্রভু তোমার গড়া আর কেহ নয় প্রভু তোমার গড়া আকাশের মিটি মিটি শুভ্র তারা পাহাড়কে ধুয়ে পড়া ঝর্ণা ধারা আকাশের মিটি মিটি শুভ্র তারা পাহাড়কে ধুয়ে পড়া ঝর্ণা ধারা অপরূপ সুন্দর বসুন্ধরা অপরূপ সুন্দর বসুন্ধরা আর কেহ নয় প্রভু তোমার গড়া আর কেহ নয় প্রভু তোমার গড়া দিগন্ত ছেড়া ওই উদার আকাশ সাগরের বিশালতা ফুলের সুভাষ দিগন্ত ছেড়া ওই উদার আকাশ সাগরের বিশালতা ফুলের সুভাষ সাজানো এ প্রকৃতি হৃদয় কারা আর কেহ নয় প্রভু তবই সারা আকাশের মিটি মিটি শুভ্র তারা পাহাড়কে ধুয়ে পড়া ঝর্ণা ধারা আকাশের মিটি মিটি শুভ্র তারা পাহাড়কে ধুয়ে পড়া ঝর্ণা ধারা অপরূপ সুন্দরে বসুন্ধরা অপরূপ সুন্দরে বসুন্ধরা আর কেহ নয় প্রভু তোমার গড়া আর কেহ নয় প্রভু তোমার গড়া আর কেহ নয় প্রভু তোমার গড়া